কিভাবে পানাহার করতেন একজন মুমিন হিসেবে আমাদের প্রতিটি কথা ও কাজ সুন্নাসম্মত হওয়া জরুরি চলুন আজ আমরা পানাহারের সুন্না নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করি বিসমিল্লা বলে খাওয়া শুরু করা এবং ডান হাত দিয়ে খাওয়া সুন্না সাহি বোখারিতে এসেছে রাসুল সাল আলী হাসাল্লাম ইরশাদ করেন সাম্মিল্লাহ অকুল বিয়া মিনিক বিসমিল্লা পড়ো এবং ডান হাতে খাও রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ডান হাতে খানা খাওয়ার প্রতি খুবই গুরুত্বারোপ করেছেন কাউকে বাম হাতে খেতে দেখলে তিনি নিষেধ করতেন সাহি মুসলিম এসেছে একবার এক লোক রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের সামনে বাম হাতে খাচ্ছিল রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন কুল বিয়া মিনিক ডান হাতে খাও সে অহংকার করে বলল আমি ডান হাতে খেতে পারি না রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম তার জন্য বদয়া করলেন কখনো তোমার ডান হাতে খাওয়ার সামর্থ্য না হোক এরপর সে কখনো তার ডান হাত মুখ পর্যন্ত নিতে পারেনি সোবাহান আল্লাহ অহংকার বসে যারা বাম হাতে খাবার খায় তাদের জন্য এই হাদিস থেকে অনেক কিছু শেখার আছে আল্লাহ আমাদের হেফাজত করুন পশ্চিমা সভ্যতার কাছে মানসিক পরাজয়ের শিকার অনেক ভাই ইউরোপীয়দের অনুসরণে বাম হাতে চামচ ও ডান হাতে ছুরি নিয়ে খাবার খায় কি আশ্চর্য ডান হাতে খেলে কি জাত যাবে বরং ডান হাতে খাওয়াই তো নিরাপদ রাসুল্লাহর এই গুরুত্বপূর্ণ সুন্নাকে কোনো মুমিন কিভাবে অগ্রাহ্য করতে পারে পাশ্চাত্যের এমন অন্ধ গোলামি কোনো মুমিনের জন্য কিভাবে শোভা পায় খাওয়ার শুরুতে আমরা অনেকেই বিসমিল্লা বলতে ভুলে যাই সেক্ষেত্রে যখনই মনে পড়ে বলতে হবে বিসমিল্লাহি আউ্লাহু আখরা সুনানে আবু দাউদে বর্ণিত একটি সাহিয়াদিস এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন ইদা আকাল আহাদুকুম ফালিয়াদ কুরিসমাল্লাহি তালা ফাইনাসিয়া আইয়াদ কুরসমাল্লাহি তালা ফি আউ্লিহ ফালিয়াকুল বিসমিল্লাহি আউ্লাহু আখরা তোমাদের কেউ যখন খাবে আল্লাহর নাম নিয়ে খানা শুরু করবে যদি শুরুতে আল্লাহর নাম নিতে ভুলে যায় স্মরণ হলেই বলবে বিসমিল্লাহি আউ্লাহু আখেরা রাসুল সাল্লাহ আলী সাল্লাম খাওয়ার শেষে আঙ্গুলো খাবারের প্লেট চেটে খেতেন সাহি মুসলিম এসেছে জাবের রাজি আল্লাহ তালাহু বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম আঙ্গুলো থালা চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন খাবারের কোন অংশে বরকত আছে তা তোমরা জানো না খাবার শেষে রাসুল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রাবুল আলমিনের শকর আদায় করতেন সাহি বখারিতে এসেছে আবু উমামা রাদি আল্লাহ তালাহু বলেন দস্তরখানা উঠিয়ে নেওয়ার পর রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলতেন আলহামদুলিল্লাহি কাসিরান তয়িবান মুবারাকান ফি غير مكفج ولا مودع ولا مستغنى عنه ربنا সুনানে তিরমিজি ও সুনানে ইবনে মাজায় বর্ণিত একটি হাদিস এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি খাবার খেয়ে এই দোয়া পড়বে তার পূর্বের সকল গুণা ক্ষমা করে দেয়া হবে আলহামদুলিল্লাহ হিল্লাধি আত আমানি হাদা রাসুল সাল আলী হাসাল্লাম কখনও খাবারের দোষ বর্ণনা করতেন না তাই আমাদের উচিত খাবার যেমনই হোক খাবারের সমালোচনা না করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্না সাহি বখারিতে এসেছে আবু হুরের রাজি আল্লাহ তালাহু বলেন রাসুল সাল আলী হাসাল্লাম কখনও কোনো খাবারের দোষ ধরেননি কোনো খাবার পছন্দ হলে খেতেন আর পছন্দ না হলে রেখে দিতেন আমরা অনেক সময় খাবার সুস্বাদু না হলে খাবারের সমালোচনা করি অনেক মূর্খ জাহিল তো স্ত্রীকে মারধর পর্যন্ত করে বসে খাবারের দোষ বর্ণনা করা সুন্নার সুস্পষ্ট লঙ্ঘন খাবার সুস্বাদু হলে আমরা প্রশংসা করব খেতে ভালো না লাগলে খাবো না রেখে দেব কিন্তু খাবারের বদনাম করব না প্রিয় ভাই এ তো গেল খাওয়ার কিছু সুন্নার কথা এগুলো ছাড়াও পানের ক্ষেত্রে রাসুলুল্লাহর বিশেষ কিছু সুন্না আছে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এক চুমুকে সব পানি পান করে ফেলতেন না তিনি তিন শ্বাসে পানি পান করতেন সাহি মুসলিমে বর্ণিত একটি হাদিস এসেছে আনাস আল্লাহ তাল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিন শ্বাসে পানি পান করতেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এক নিঃশ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন সুনানি তিরমিজিতে এসেছে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম ইরশাদ করেন লাবু ওয়াহিদান কাসুর বিল বাঈর ওয়ালা কিনিস বাবু মাসনা ওয়াসুলাসা ওয়াসাম্মু ইদা আংতুম শারিবতুম ওয়াহমাদু ইদা আংতুম রফাতুম উটের মতো এক নিঃশ্বাসে পান করো না দুই বা তিন নিঃশ্বাসে পান করো পান করার পূর্বে বিসমিল্লাহ আর পান করার পর আলহামদুলিল্লাহ বলো আজ আমরা হাদিসের আলোকে পানাহারের গুরুত্বপূর্ণ কিছু সুন্না নিয়ে আলোচনা করলাম দৈনন্দিন পানাহারে আমরা যেন ওই সুন্নাগুলোকে গুরুত্বের সঙ্গে পালন করি এতে সুন্নার অনুসরণের সব তো আছেই পাশাপাশি শারীরিক উপকারিতাও রয়েছে অনেক আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে সুন্নাসম্মত পদ্ধতিতে পানাহার করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলমিন